মুসা সনদসহ বলেন সালিম ইবনু আবদুল্লাহ রহমতুল্লা আলাহি আমার নিকট বর্ণনা করেছেন মুসা রহমতুল্লা আলাহি বলেন আমার জানা মতে তিনি ইবনু উমর রদেলাহ তাল্লাহ্ন হতে এ ঘটনাটি বর্ণনা করেছেন যে জায়দ ইবনু আমর সঠিক তাহিদের উপর প্রতিষ্ঠিত দিনের খোঁজে সিরিয়ায় যান সে সময় একজন ইয়াহুদি আলমের সাথে তার সাক্ষাৎ হলো তিনি তার নিকট তাদের দিনের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন এবং বললেন হয়তো আমি তোমাদের দিনের অনুসারী হব আমাকে সে সম্পর্কে জানাও তিনি বললেন তুমি আমাদের দিন গ্রহণ করবে না গ্রহণ করলে যতখানি গ্রহণ করবে সে পরিমাণ আল্লাহর গজব তোমার উপর পতিত হবে জায়দ বললেন আমি তো আল্লাহর গজব হতে পালিয়ে আসছি আমি যথাসাধ্য আল্লাহর সামান্য পরিমাণ গজবও বহন করব না আর আমার কি তা বহনের শক্তি সামর্থ্য আছে তুমি কি আমাকে এছাড়া অন্য কোনো পথের দিশা দিতে পারো সে বলল আমি তা জানি না তবে তুমি দিনে হানিফ কবুল করে নাও জায়দ জিজ্ঞেস করলেন দিনে হানিফ কী সে বলল তা হলো ইব্রাহিম আলাইসাল্লামের দিন তিনি ইয়াহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না তিনি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতেন না তখন জায়দ বের হলেন এবং তার সাথে একজন খ্রিস্টান আলিমের সাক্ষাৎ হল ইয়াহুদি আলিমের নিকট ইতিপূর্বে তিনি যা যা বলেছিলেন তার কাছেও তা বললেন তিনি বললেন তুমি আমাদের দিন গ্রহণ করবে না গ্রহণ করলে যত পরিমাণ গ্রহণ করবে তত পরিমাণ আল্লাহ লানত তোমার উপর পতিত হবে জায়দ বললেন আমি তো আল্লাহ লানত হতে পালিয়ে আসছি আর আমি যথাসাধ্য সামান্য আল্লাহ লানতও বহন করব না আমি কি তা বহনে শক্তি রাখি তুমি কি আমাকে এছাড়া অন্য কোনো পথের দিশা দিবে সে বলল আমি অন্য কিছু জানি না শুধু এতটুকু বলতে পারি যে তুমি দিনে হানিফ গ্রহণ করো তিনি বললেন দিনে হানিফ কি উত্তরে তিনি বললেন যে তা হলো ইব্রাহিম আলাইসাল্লাম এর দিন তিনি ইয়াহুদিও ছিলেন না এবং খ্রিস্টানও ছিলেন না এবং আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতেন না জায়দ যখন ইব্রাহিম আল্লাহ সম্পর্কে তাদের মন্তব্য জানতে পারলেন তখন তিনি বেরিয়ে পড়ে দুহাত তুলে বললেন হে আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি দিনে ইব্রাহিম আলাহিসাল্লামের উপর আছি লায়স রহমতুল্লা আলহি বলেন হিসাম তার পিতা সূত্রে তিনি আসমা বিন্ত আবু বকর রদিল্লাহ তাল্না হতে বর্ণনা করতে গিয়ে আমার কাছে লিখেছেন যে তিনি আসমা রদিল্লাহ তাল্না বলেন আমি দেখলাম জায়দ ইবনু আমর ইবনু নুফায়ল কাবা শরীফের দেয়ালে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছেন এবং বলছেন হে কুরাইশ গোত্র আল্লাহর কসম আমি ব্যতীত তোমাদের কেউই দিনে ইব্রাহিমের উপর নেই আর যেসব কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার জন্য নেওয়া হতো তাদেরকে তিনি বাঁচাবার ব্যবস্থা করতেন যখন কোনো লোক তার কন্যা সন্তানকে হত্যা করার চেষ্টা চেষ্টা করত তখন তিনি এসে বলতেন হত্যা করো না আমি তার জীবিকার ব্যয়ভার গ্রহণ করব এ বলে তিনি শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসতেন শিশুটি বড় হলে তার পিতাকে বলতেন তুমি যদি তোমার কন্যাকে নিতে চাও তাহলে আমি দিয়ে দেব আর তুমি যদি নিতে না চাও তবে আমি এর সকল ব্যয়ভার বহন করে যাব